আল্লাহ তারা বলছেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এই জন্য আল্লাহ হচ্ছেন মমিনদের মাওলা আর কাফেরদের কোনো মাওলা নেই মাওলা শব্দের অর্থ বিভিন্ন রকম আসে যেমন কোন ক্ষেত্রে বলা হয় মাওলাল গোলাম গোলামের মালিক এরকম ভাবে আমাদের দেশে মানুষেরা আলেমদেরকে মাওলানা বলে এ বিষয়টা আমরা আগেও আলোচনা করেছিলাম যদিও মাওলা শব্দটা বিভিন্ন অর্থে আসে সেই হিসেবে মাওলানা মানুষদেরকে বলা হয় এ অর্থে যে সে আমাদের মুরব্বী আমাদের বন্ধু কিন্তু কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন এই শব্দটা নিজের জন্য ব্যবহার করেছেন যেমন আল্লাহ তারা বলছেন আন্তা ফাংসুর ফাংসুরনা আলাল কৌমিল কাফিরিন আন্তা মৌলানা আপনি আমাদের মাওলা যেহেতু এই শব্দটা আল্লাহ তারা নিজের জন্য মাওলানা শব্দটা ব্যবহার করেছেন সেজন্য আমরা এটাকে ব্যবহার করা পছন্দ করি না যেহেতু আল্লাহ এটা ব্যবহার করেছেন আমি এটা আগেও বলেছি যেটা আমরা হারামও বলি না নাজায়েজও বলি না বা এটা ব্যবহার করলে শিরিক হয়ে যায় তাও বলি না আমার আগে লেকচারের কথা বলা আছে যে তবে একটা শিরিকের কেমন যেন গন্ধ আসে কি বললাম শিরিকের কেমন যেন এটা আপনারা খেয়াল রাখবেন আমি যে কথা যেরকম বলি আপনারা ওই কথাটা ওইভাবেই মনে রাখবেন এবং বর্ণনা করবেন সমস্যাটা হয় যে আমি বলি একরকম আপনারা ওখান থেকে আরেকটু বাড়াই বলেন আমি বললাম যে কোন আকিদাগত বেদাতি এর পিছনে সালাদ জায়েজ নেই কেউ হয়তো বর্ণনা করে দিল কোন ইমামের পিছনে সালাদ বয়ন করা বলা জায়েজ নেই আমার লেকচারে যেটা পরিষ্কার করা আছে যদি বেদাতি ইমাম হয় তারপর আপনারা মসজিদে সালাদ আদায় করবেন মসজিদ ছাড়বেন না আকিদাগত বেদাহাত দেখলে সেখানে বলা আছে যে আপনারা ইমামের সঙ্গে তারপরও নামাজ পড়বেন এরপরে আপনি নামাজটা আবার নিজেরটা আবার পড়ে নেবেন ফরসটা পড়ে নেবেন যাতে করে আপনি মসজিদ থেকে বিচ্ছিন্ন না হয়ে যান এটা আমার আজকের লেকচার না অনেক আগের থেকে এই লেকচার দেওয়া আছে আজকে আবার নতুন করে বললাম এই জন্য যেহেতু বিষয়টা আলোচনায় চলে আসলো অলি সম্পর্কে আলোচনা আল্লাহ তারা কোরআনুল করিমে ওয়াদা করেছেন আমানু মমিনদের মাওলা হচ্ছে আল্লাহ আমাদের মাওলা কে কোরআনে আল্লাহ নিজে বলেছেন আন্তা মাওলানা আল্লাহ আমাদের মাওলা মাওলা শব্দের অর্থ মনিব মালিক আর না অর্থ আমাদের তাহলে আমাদের মাওলা আমাদের মাওলা কোন মানুষ না আমাদের মাওলাকে যদিও মাওলা শব্দ আমি বলেছি বিভিন্ন অর্থে ব্যবহার হয় সে কারণে মানুষের জন্য ব্যবহার হতে পারে যেমন আরবিতে বলে মাওলাল গোলাম গোলামের মালিক এটা আরবি হচ্ছে মাওলাল গোলাম সেরকম মাওলানা কেউ যদি বলে আমাদের মুরব্বী আমাদের বন্ধু এটা হতে পারে না জায়জ না কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু শব্দটা সরাসরি আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন এই কারণে আমাদের এটা পরহেজ করা এতে বেঁচে থাকা ভালো তাছাড়া আমরা দেখি সাহাবায়ক রামদের কারো নামের সঙ্গে মাওলানা শব্দ নেই আছে মাওলানা আবু বকরকে চিনেন মাওলানা ওমর মাওলানা ওসমান মাওলানা আলী না সাহাবায়ক রাম এই শব্দগুলো ব্যবহার করেন নাই এমনকি মাওলানা মুহাম্মদ আমাদের দেশে দূরত পড়লে এটা যোগ করে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ এখানে কি করে মাওলানা মুহাম্মদ এটা আমরাও ব্যবহার করেছি আগে কিন্তু যখন দেখলাম যে না এই শব্দটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন তাহলে দেখি যে আল্লাহর নবীর জন্য সাহাবা ইকরাম ব্যবহার করেছেন কিনা তালাশ করতে গিয়ে দেখলাম যে না আমাদের এইটার কোনো ভিত্তি নেই আল্লাহর নবী প্রসঙ্গে আল্লাহর নবী যতগুলো দুরুদ শিখিয়েছেন আমাদেরকে তার মধ্যে মাওলানা নাই আল্লাহ সাল্লাহ আলা সঈদনা মাওলানা মোহাম্মদ না এই মাওলানা শব্দ কোথাও তাহলে আমরা পরিষ্কার এই মাওলানা শব্দটা আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গা ব্যবহার করা হয় নাই এজাফতের সঙ্গে ওলামা মায়াম বুঝবে এটা এজাফতের সঙ্গে মাওলাল গুলাম মাওলাল মোয়ালাত এরকম বিভিন্ন শব্দ আছে সেটা আর শব্দের সঙ্গে সংযুক্ত করি কিন্তু আমভাবে ব্যাপক অর্থে মাওলানা মানে আমাদের মাওলা এটা আল্লাহর জন্যই প্রযোজ্য তারপরও যেহেতু বিভিন্ন অর্থের অবকাশ আছে এজন্য আমরা এটাকে হারাম বলি না বা সরাসরি সেরেক বলি না এটার মধ্যে কেমন যেন সেরেকের ঘেরান আসে এজন্য আমরা আমাদের নামের সঙ্গে মাওলানা শব্দ ব্যবহার করাটা পছন্দ করি না কোরআনুল করিমে আল্লাহ সুবাহ সুরা আল ইমরানের আটষট্টি নম্বর আদে বলছেন আল্লাহ আলিউল মিনিন আল্লাহ হচ্ছেন মমিনদের ওলি মমিনদের অলি মমিনদের অলি হচ্ছেন কে আল্লাহ কোরআনুল করিম আল্লাহ সুবাহান হুয়া তারা বলছেন আল্লাহ যে অলি হলেন বন্ধু মুরব্বী এরকম ভাবে অভিভাবক এসব অর্থে অলি আসে আল্লাহ সুবাহান হুয়া তারা বলছেন সুরায় বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ আলিজুল্লাদিন আমানু ইউখরিজুহুম মিনাজুলুমাত জুলুমাত নূর আল্লাহ হচ্ছেন অলিজুল্লাদিন আমানু মমিনদের অলি ইউখরিজুহুম মিনাজুলুমাত ইলান নূর আল্লাহ তালা মমিনদেরকে জুলুমাত থেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন তার মানে যদি গভীর অন্ধকারে নিমজ্জিতও থাকে আর সে সত্যিকার অর্থে আল্লাহর কাছে হেদায়ত চায় আল্লাহ তাকে সে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন এটা আমরা পরীক্ষা করেছি বাস্তবেও আছে আমরা এই সমাজের লোকই মাওলানা আগে লিখতাম আমি নিজেও আমার পুরাতন লেকচারেও পাবেন আপনারা আগের লেকচারগুলো যে আমি অনেকবার বলেছি যে আমার আগের লেকচারগুলোকে আপনারা যার কাছে আছে পারলে ডিলিট করে দিবেন ওটার মধ্যে এই মাওলানা এগুলোর আছে কতগুলো জিনিস আল্লাহ সাল্লি আল্লাহ সঈদানা মাওলানা মোহাম্মদ কাজে এটা কেউ যদি ভুল করে আমরা তাকে দোষ দেই না যেহেতু সমাজটা এভাবে চলে আসছে কিন্তু যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে হকের পক্ষে চলার ইচ্ছা করে নূর আল্লাহ তালা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আল্লাহ সুবহান কোরআনুল করিমে এরপরে বলেছেন সুরা আল ইমরানের আঠাশ নম্বর আতাল্লাহ বলছেন কোন মমিন যেন কোন কাফেরদেরকে মমিনদের পরিবর্তে আউলিয়া না বানায় অভিভাবক মুরব্বী বন্ধু এটা যেন না বানায় আমরা এটা আলোচনা আগেও করেছি যে কুফারদের সঙ্গে বেচা কিনা করা যাবে লেনদেন করা যাবে ওঠা বসা করা যাবে ব্যবসা বাণিজ্য করা যাবে এটাকে আমরা মানুষটাকে চারটা ভাগে ভাগ করেছিলাম প্রথম প্রকার মানুষ কাদ দাওয়া ঔষধের মতো প্রথম প্রকার মানুষ হচ্ছে কাল গেজা খাদ্য সমতুল্য খাদ্য যেমন মানুষকে খেতে হবে এবং তার নিয়মিত খেতে হবে ঠিক এরকম ভাবে দুনিয়াতে এক প্রকার মানুষ আছে এরকম যাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে এবং নিয়মিত রক্ষা করে চলতে হবে বিচ্ছিন্ন হলে আপনাকে শয়তান আপনাকে তার বাগে নিয়ে যাবে এরা হচ্ছেন হক ওলামায়করাম যারা কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত কোরআন হাদিস অনুযায়ী সহি কথা বলেন তাদের সঙ্গী হওয়া এটা বাস্তব এটা আমার আগের লেকচারগুলোতেও আছে আপনারা দেখবেন তাস্কিয়ার যে আলোচনাগুলো আছে যে কোনো আলেমের সঙ্গে এই জন্য সম্পর্ক স্থাপন করা তিনি আমার একজন মুরব্বী আমাকে কোরআন হাদিসের অনুযায়ী পরামর্শ দিবেন কোরআন হাদিস অনুযায়ী রাস্তা দেখাবেন একজন শিক্ষক এটা যদি হয় তো এটার গুরুত্ব আছে এটা খালি জায়েজ তা না এটার গুরুত্ব আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম স্পষ্ট বলেছেন ফাস আলু আহলা জিক্রি ইনকুমতুম যারা আহলে জিকির আহলে এলেন তোমরা ওদেরকে জিজ্ঞেস করো যদি নিজেরা না জানো এমনি ভাবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে এলেম অর্জন করার গুরুত্ব দিয়েছেন মমিনদের সঙ্গী হওয়ার জন্য হুকুম দিয়েছেন আর মূলত এই আয়াতগুলোকে পুঁজি করেই পীর সাহরা একটু বাড়াইয়ে বলেন এবার ওদেরকে বায়াত দিতে হবে আমাদের আপত্তি এখানে না যে আপনি দিন শিক্ষার জন্য কোন মুরব্বীর পরামর্শে থাকবেন কোরআন হাদিসের পরামর্শ নেওয়ার জন্য রামদের সংস্রব থাকবেন এটাকে আমরা উৎসাহিত করি জরুরি মনে করি কিন্তু এখান থেকে অতিক্রম করে যদি কোনো ব্যক্তি এই আকিদা পোষণ করে যে ওই পীর আমাকে ভায়া মাধ্যম হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে ওই পীর ছাড়া আল্লাহকে পাওয়াই যাবে না আর যদি দুইজন পীর হয় ডানা ধরে বেসতে নিয়ে যাবে এই রকম যদি কোনো বিষয় থাকে তো সেই বিষয়ে আমাদের ঘোর আপত্তি আছে গন্ডগোল তো আসলে এই জায়গায় কিন্তু এসব জিনিস প্রমাণ করা যাবে না সেই জন্য তারা কালারিং করল কি আহলে হাদিসদের সাথে বহাস আমি কি কোন আহলে হাদিসের লোক আমার লেকচারে পরিষ্কার করা আছে যাই হোক বাস হওয়ার কথা যেখানে সেখানে তারাও জানে আমিও যাই নাই একশো চৌচল্লিশ দ্বারা জারি করাচ্ছিল ছিল তারা তাদের শক্তি আছে টেরাক নিয়ে টাকা আছে পয়সা আছে টেরাক নিয়ে এক জায়গায় নিজেদের একটা মাদ্রাসার সামনে সমাবেশ করেছে আমি সেখানে কি জন্য যাব প্রচার করছে জসিমুদ্দিন রহমানি পালিয়েছে আসে নাই এটা কি এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোন জায়গায় যায় নাই আপনারা কি সেখানে গিয়েছিলেন কিন্তু এই প্রশ্ন করবে কি আমাদের সারা বাংলাদেশের লোক এই কয়জন মনে করেন আর ওদের তো বাথরুমে এসে বিষ থাকে ঠিক কিনা তো কাজী মিথ্যা প্রচার করছে আমরা এগুলো আল্লাহর জন্য বরদাস্ত করে নিচ্ছি আমরা কতজনকে বুঝাবো বলছিলাম যে বিষয়টা এই চরমনাই পীরের বইতে লেখা আছে পীরের কাছে মুড়ি ধাওয়া ফরজ এইখানে আমার আপত্তি আলেমদেরকে গিয়ে বুঝাইলে উনি আলেদিস হয়ে গেছেন ওই চরমনায় পীরের মামাজে সাহাকিয়া বইয়ের পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন যেখানে লেখা আছে পীরের কাছে মুড়ি দেওয়া ফরজ একটু নিচে গিয়ে লেখতেছেন কারো যদি দুইজন পীর হয় প্রথমে উর্দুতে দো পীর দো ডানা পাকাড় কে তুঝে বেস্ট মে লে জায়গা কুই অরজ নেই এরপরে ছাপ্পান্ন পৃষ্ঠা শুরুতে লেখছেন তোমার যদি দুইজন পীর হয় দুই পীরে দুই ডানা ধরে বেশ নিয়ে যাবে কোনো সুবিধা নেই আমরা এগুলোকে পছন্দ করি না এর বিরোধিতা করি ওই চর্মনাই পীরের বই ভেদে মারে ফাতের চৌত্রিশ পৃষ্ঠা লিখেছেন বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে তারপরে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ তারা তার গুণা মাফ করে দেন ভায়া মাধ্যম আমরা এটাকে ঘোর বিরোধিতা করি এই বিষয়গুলো আলোচনা আনে নাই এই বিষয়গুলো যদি ওলামাইকরাম জানত তাহলে এদের খপ্পরে পড়ত না বুঝত যে এখানে বিষয় অন্য কিছু যাই হোক এটা পরিষ্কার আমাদেরকে কে কি বলল কি প্রচার করল এই পাত্তা আমি জীবনে দিই নাই কাজ করব কার জন্য আল্লাহ তারা দেখেন না মিথ্যা বলে মানুষ একজন লোক অর্ধেক কবরে চলে গেছে সে লোকদেরকে প্রচার করে কি জসিম সাহেব পালিয়েছে মসজিদ তালা লাগানো আমাদের মসজিদ তালা লাগানো ছিল এই যে লোকগুলো মিথ্যা বলে আল্লাহ তারা দেখেন না যাই হোক এই জন্য আপনারা সহি জিনিসটা খেয়াল রাখবেন আমরা এটা পরিষ্কার বলি ওলামায় কেরামদের সঙ্গী হওয়া ওলামায়ক কেরামদের সংস্রবে থাকা এরকম ভাবে দিনদার লোকদের সংসর্গ থাকা এর গুরুত্ব এখনো দিচ্ছি আগের আমার লেকচার আছে কোন মা সাদেকিন সত্যবাদীদের সঙ্গী হও কোরআনের আয়াত আমরা অস্বীকার করবো না আমল করব কিন্তু যদি এই সদেকুন দ্বারা খাস করে দেওয়া হয় পীর সঙ্গে অমরিদ হও আমরা এটার বিরোধিতা করি কারণ আল্লাহ রাব্বুল আলমিন নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন সেখানে পীরের কথা বলেন নাই আল্লাহ তারা বলেছেন সুরায় হজুরাতের পনেরো নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন নিশ্চয়ই ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে সুম্মা লাম ইয়ারতাবু এরপরে কোন রূপ তারা সংশয় এবং দ্বিধানন্দ মনে রাখে নাই এবং তারা আল্লাহর রাস্তায় যান এবং মাল দিয়ে যুদ্ধ করেছে আল্লাহ বলছেন উলাইকা এরাই হচ্ছে সত্যবাদী তাহলে আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হও সদেকুনদের সঙ্গী হও সদেকুন কারা সে ব্যাখ্যা আল্লাহ দেন নাই আল্লাহর ব্যাখ্যা মানবো না বিশ্বের ব্যাখ্যা মানবো তাই বিষয়টা পরিষ্কার হতে হবে আমরাও বলি ওরা মায়াদের সঙ্গে হওয়া খালি বলি না আমি তো বললাম যে কাল গেজা এটা আমার একেবারে সে অনেক আগে যে তাস্কিয়ার লেকচার সেখানেও আছে যে খাদ্য সমতুল্য খাদ্য যেরকম জরুরি ক্ষুধা পেলেই সঙ্গে সঙ্গে খেতে হয় ঠিক এরকম ভাবে ইমানকে টিকে রাখার জন্য কোরআন এবং সুন্না মোতাবেক যারা হক কথা বলে হক আলেম তাদের সঙ্গী হওয়া তাদের সাথে সম্পর্ক রাখা জরুরি এটা এক প্রকার মানুষ দ্বিতীয় প্রকার মানুষকে আমরা বলি কাল দাওয়া ঔষধের মতো ঔষধ মানুষ খায় যখন ঠেকা পড়ে তখন ঠিক কিনা আর তা অতটুকু খায় যতটুকু প্রয়োজন অথবা এটাকে আর দিকে নিতে পারেন মানুষ বাথরুমে যায় ল্যাট্রিনে যায় কখন যখন প্রয়োজন হয় কতক্ষণ থাকে যতক্ষণ প্রয়োজন থাকে ঠিক এরকম ভাবে সমাজে আর এক প্রকার মানুষ আছে যাদের বাদ দিয়ে আপনি চলতে পারবেন না তৈরি তরকারি কিনতে হবে আপনার দাবি কি করতে হবে বাজার করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে তো এসব ক্ষেত্রে আপনি যাদের সঙ্গে চলছেন এদের সঙ্গে আপনি আচরণ করবেন কাদ্দাওয়া ঔষধের মতো যতটুকু মেলার প্রয়োজন অতটুকু মিলবেন আর যখন প্রয়োজন শেষ তখন তার থেকে কেটে পড়া তিন নাম্বার আর প্রকার মানুষ যাদেরকে আমরা বলি কাদ্দা সংক্রামক ব্যাধি সংক্রামক রোগ এই রোগীর কাছে গেলে যেরকম রোগে আক্রান্ত হয় ঠিক এরকম ভাবে এই জাতীয় পীর যাদের কথা বললাম এদের মুরিদ যারা কবর পূজারী মাজার পূজারি পীর পূজারি এদের কাছে যদি আপনি গেছেন দেখবেন যে আস্তে আস্তে আপনাকে ওই রোগে আক্রান্ত করে ফেলবে বিভিন্ন কাহিনী বয়ন করবে আমি এটা আগেও বলেছি অনেক সুন্দর সুন্দর কাহিনী বানায় না হাসান বসরিন ইব্রাহিম আধাম যে তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে ওই যে বলেছিলাম যে ক্লাস থ্রি বাংলা বইতে আছে এইখানে আমাদের কিছু মানা নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই রূপকথা লেখছে কবি আহসান হাবিব বাংলা বই তৃতীয় শ্রেণীর বাংলা বই কবিতা একটা এইখানে আমাদের মা কিছু মানা নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই আরে কবিতা না কাহিনী এব্রাহিম আধাম হজ করতে দেখে কাবা নাই উনি দায় পড়ে গেলেন যে আল্লাহ কি অন্যায় করলাম তোমার কাবা কোথায় চলে গেল তো আল্লাহ ওনাকে বললেন যে আরে তোমার কোন অপরাধ না রাবে বসরি হস করতে আসতেছে তাকে আগাইয়া রাজনে কাবা চলে গেছে আমি বললাম যে ভাই কাবা যখন চলে গেল এই মুহূর্তে যারা তফে লিপ্ত অথবা যারা নামাজ লিপ্ত তাদের তো নামাজ বাতিল হয়ে যাবে কাবা নাই লোকটা একটু চিন্তা করে বললো কি কাহিনী বানাই চিন্তা করে বললো কি না কাহিনী বানাই সে বলে না এটা আমি বুঝতেছি একটু চিন্তা করে সে কাহিনী বানাইলো বলে না এটা আসল কাবা যায় না ছায়া কাবা গেছিল তাই আমি বললাম ছায়া কাবা যদি গেল তাহলে আপনি আগে বললেন যে উনি গিয়ে কাবা খুঁজে পায় নাই কাবা খুঁজে পাইল না কেন বহিতাল্লা দিকে ফার এটা পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবী মদিনার থেকে মক্কার কাছে পর্যন্ত চলে আসলেন হোদাইবিয়া পর্যন্ত চলে আসলেন অমরা করার জন্য বাধা প্রাপ্ত হলেন শেষ পর্যন্ত চুক্তি হল আল্লাহর নবী সেখান থেকে চুক্তি অনুযায়ী ফেরত গেলেন ওই বছর ওমরা করতে পারলেন না যেখানে আল্লাহর নবী নিজে ছিলেন চোদ্দশো সাহবায়ক রাম ছিল আবু বকর ওসমান আলীর মতো লোক ছিল আল্লাহর নবী নিজে ছিলেন সেইখানে কাবা গেল না কি নিষ্ঠুর কাবা আর রাবে আবশ্রীকে আনার জন্য কাবা চলে গেল এই যে আজগুবি কাহিনী এরকম আপনারা এই বইগুলো পড়লেই দেখবেন এই জন্য আমরা বলি এই জাতীয় লোকদের সঙ্গে মিশলে পরে আপনার ভিতরে রোগ ছড়াই পড়বে এটা সংক্রামক ব্যাধি এদের থেকে দূরে থাকা চার নম্বর আর প্রকার মানুষ হচ্ছে সমাজে যাদেরকে আমরা বলি কাজ সামুম বিষ সাম্মুন বিষ বিষ খাইলে যেমন শেষ এরকম ভাবে আকিদাগত বেদাহাতি যেগুলো হচ্ছে এগুলোর সঙ্গে যদি আপনি যান তো আপনার ইমান সম্পূর্ণ শেষ হয়ে যাবে সেজন্য বন্ধুত্ব মোমিনরা মোমিনদের সঙ্গে বন্ধুত্ব করবে আল্লাহ তারা এই জন্য কোরআনুল কারিম বলেছেন কোন মমিনরা কোন কাফের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না কাফেরদেরকে সে অলি তার বন্ধু অভিভাবক মুরব্বী বানাতে পারে না এটা আল্লাহ তালা সুরায় নেসার ছিয়াত্তর নম্বর হাতে বলছে আল্লাহ তালা সুরায় নেসার হ্যাঁ ছিয়াত্তর নম্বর হাতে বলছেন আঠাশ নম্বর আলে আমরা আঠাশ নম্বর হাতে সেটা এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ তারা বলছেন যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় অভিভাবক বানায় আল্লাহ তারা বলছেন প্রশ্ন করছেন আইয়াব তাগুন আইন্দাহমুল ইজ্জা তারা কি ওদের কাছে ইজ্জাত সম্মান লাভ করতে চায় আজকে একটা মুসলিম শাসক দেশগুলোর অবস্থা দেখবেন সাধারণ মানুষের মধ্যেও একটা সাদা চামড়ার লোক যদি এদেশে আসে কি শিক্ষিত কি অশিক্ষিত কেমনে তার জুতা টানবে কেমনে তার সাথে একটু কথা বলবে এই জন্য পাগল হয়ে যায় অথচ আল্লাহ সুবাহান তারা পরিষ্কার করে বলেছেন যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অলি বন্ধু মুরব্বী বানায় আয়াবতাগুন ইজ্জাহ তারা কি ওদের কাছে ইজ্জাত সম্মান লাভ করতে চায় তাদের কাছে মর্যাদা পেতে চায় ফাইনাল ইজ্জাত আলিল্লাহি জামিয়া জেনে রাখো ইজ্জাত সম্পূর্ণ মালিক আল্লাহ ইজ্জাত দেওয়ার মালিক কে কোরআন আল ইমরানে বলা আছে ছাব্বিশ আমরা হাতে অত ইজ্জুমান তাসা সুতরাং ইজ্জতের জন্য এটা সুরায় নেসার একশো উনচল্লিশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবহান হুয়া তার স্পষ্ট করে দিয়েছেন সুরায় মায়াদার একান্ন নম্বর আয়াতে ইয়া আজ্জুহাল্লাদিন আমানু মিনকুম মিনহুম তোমাদের থেকে যে কেহ এদেরকে অভিভাবক বানাবে বন্ধু বানাবে মুরব্বী বানাবে ফাইন্নাহু মিনহুম সে তাদেরই একজন আয়াতের কোন ব্যাখ্যা দরকার নাই সুরায় মায়দার একান্ন নম্বর আয়াত আল্লাহ তারা স্পষ্ট বলে দিয়েছেন মিনকুম তোমাদের মধ্য থেকে যারা যে বা যারা ওদেরকে বন্ধু বানাবে মুরব্বী বানাবে সে ওদেরই একজন সে ওদেরই ওদের থেকেই একজন ওদের থেকে একজন তার মানিটা কি সে আর মুসলিম থাকে না সে ওই রকম এহুদি খ্রিস্টান হয়ে যায় এরপরে আল্লাহ সুবাহ সুরায় মায়দার সাতান্ন নম্বরাতে বলছেন يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا হে ইমানদারগণ খবরদার তোমরা ওই সমস্ত লোকদেরকে যারা তোমাদের দিনকে উপহাস এবং খেলনার বস্তু বানিয়েছে তোমাদের দিন থেকে উপহাসের বস্তু মনে করে খেলনা বস্তু মনে করে তোমরা ওদেরকে আউলিয়া বানাইও না মিনাল্লা দিন আউতুল কিতাব মিন কবলিকুম তোমাদের আগের কিতাবের অনুসারী যারা এদের মধ্য থেকে ওয়াল কুফার এবং অন্যান্য কাফেরদের থেকে যারাই তোমাদের দিনকে উপহাস করে মজাক করে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমরা এদেরকে আউলিয়া বন্ধু বানাইবে না এভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন যে মমিনদের মাওলা হচ্ছেন কে আল্লাহ আলিজুল মমিনিন এটা যদি মোমিনরা বিশ্বাস করে তাহলে তার দায়িত্ব হয়ে যায় আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম একজন সাহাবিকে বললেন যে দেখো ওয়া আলাম তুমি জেনে রাখো লাউ আন্না আলাসমা ওয়াতের জেনে রাখো সমস্ত আসমানবাসী এবং জমিনবাসী অল ইনসুয়াল চিহ্ন সমস্ত মানব এবং দানব যদি একত্র হয় আলা ফাউকা তোমার উপকার করার জন্য তারা সকলে মিলে তোমার অতটুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে লেখা আছে আর যদি সমস্ত মানব জাতি সমস্ত দানব জাতি আসমানবাসী জমিনবাসী একাত্র হয় তোমার ক্ষতি করার জন্য জেনে রাখো তারা সকলে মিলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তালার পক্ষ থেকে লেখা আছে এটা মোমিনদের বিষয় তাই মোমিনদেরকে সবসময় খেয়াল রাখতে হবে মোমিনদের মাওলাকে আল্লাহ যদি আমাদের মাওলা হয় আমরা কাজও করবো কার জন্য এটা আমি সবসময় বলি যে আমাদের কোনো দল নেই কোনো ফেরকা নেই সাহবায়াম যে যেখানে ছিলেন সেখান থেকে কাজ করেছেন কিসের জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য আমরাও কাজ করছি কার জন্য আল্লাহর জন্য ইসলামের দিকে আহ্বান করছে আল্লাহর দিকে আহ্বান করছে এখানে কোনো আমাদের দল নেই কোন ফেরকা নেই বরং আমরা মনে করি ইসলামের মধ্যে দল তৈরি করা ফেরকা তৈরি করার কোন সুযোগ আল্লাহ তারা দেন নাই আল্লাহ তালা কোরআনের অনেকগুলো এত সমালোচনা করেছেন ان الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء নিশ্চয় জেনে রাখো ফাররাকু দীনহুম আল্লাযীনা ফাররাকু দীনহুম যারা তাদের দিনকে তাফরিক করেছে দলাদলি তৈরি করেছে ওয়াকানু এবং তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে লাস্তা মিনহুম ফি শাই'ন হে নবী আপনি তাদের থেকে কোন দিক থেকে তাদের মধ্যে থেকে নন আপনার সঙ্গে তাদের কোন দিক থেকে সম্পর্ক নেই লাস্তা মিনহুম ফি সাইন কোন কিছুর বেলা আপনি তাদের থেকে নন এত কঠোরভাবে বলা হয়েছে আপনি বলবেন যে এই দল তো আমাদের এই দলগুলো না আজকে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য রাজনৈতিক দল কত আছে অনেকগুলো দল আছে দল যখন তৈরি হয়ে গেল প্রত্যেক দলের আলাদা পরিচয় আছে ঠিক কিনা এমন কি এমন হয়ে গেছে এখন যদি আপনি বলেন যে আমি মুসলিম আপনাকে পাল্টা প্রশ্ন করে মুসলিম তো বুঝলাম ভাই কোন দল করেন তার মানে মুসলিমদের মাথার মধ্যে বিষয়টা বদ্ধপরিকর হয়ে গেছে যে মুসলিম হলে চলবে না কোন একটা দল থাকতে হবে এই লোকগুলো বলে যেটা আমি আগেও আলোচনা করেছি সেদিনও নাকি আলোচনা করেছে একজন আল্লাহ তালা কোরআনে বলেছেন প্রতিটি মানুষকে তার ইমামের নেতৃত্বে ডাকা হবে ইমামের অর্থ এখানে বিভিন্ন অর্থ আছে যদি তাই মেনে নেই নেতা তাহলে আমি বলবো কেয়ামতের মাঠে তোমরা তোমাদের এক একজন নেতার সাথে অধীনে চলে যাইবা কোথায় যাইবা আল্লাহ জানে ওই মাঠে আল্লাহর নবী নিজে থাকবেন কিনা তো যারা কোন নেতা মানে না কোন দল মানে না কোন ফেরকা মানে না তারা ওখানে বসে থাকবে শেষ পর্যন্ত আল্লাহর নবীর যে দল সেই দলের সঙ্গে চলে যাবে ঠিক কিনা আমরা কাজ করি কার পক্ষে আর তরিকা মানি কার তোমরা যখন চিস্তির তরিকায় চিস্তির নেতৃত্ব চলে যাবে কাদের নেতৃত্বে চলে যাবে অমুকের নেতৃত্বে চলে যাবে আমরা বসে যাবো কারো নেতৃত্বে যাব না আমরা নেতৃত্ব মেনেছি একজন আর কার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আমরা বসে থাকব আমাদের সেই কি আছে নবী যার তরিকে আমরা মেনেছি তিনি যখন আসবেন আমরা তার তরিকায় চলে যাব ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য মনে রাখতে হবে বিষয়টা ক্লিয়ার আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম ভাবে বলেছেন ইন্নাবনী ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া তাইনে মিল্লা জেনে রেখো বানি ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উন্মত অচিনি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহম ফিন্নার এরা সকলেই জাহান নামি হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান তবে একটা মাত্র মিল্লাত একটা মাত্র দল শুধুমাত্র জান্নাতবাসী হবে সেই দলটি কারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার পরে যে দলগুলো হবে তারা নাকি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপরে আছি যেই মতের উপর আছি যেই দলের উপর আছি এই পথে এই মতে এই তরিকায় যারা থাকবে কেবলমাত্র তারাই নাজাত পাবে এখন আপনি আপনাকে জিজ্ঞেস করুন আজকে যে বর্তমানে যত ফেরকা যত তরিকা আছে আল্লাহর নবী যখন বলেছেন যে আমার তরিকায় যারা চলবে তখন কি তরিকা ছিল বর্তমান তরিকাগুলো ছিল তখন একটা তরিকাই ছিল তার নাম ছিল ইসলাম তার নাম কি ইসলাম আর কোন তরিকা মরিকা ছিল না আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলো সাবধান করলেন যে আমার পরে অনেক তরিকা হবে আমরা দেখলাম ঠিকই অনেক তরিকা হয়ে গেছে অনেকে প্রশ্ন করে এত দল আমরা কোথায় যাব ভাই এই কথা বলে আপনি মুক্তি পাবেন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আগেই তো বলেছেন অনেক দল তৈরি হবে আমি তো বলি বরং দল তৈরি না হলে সমস্যা ছিল অনেক দল তৈরি না হলে আপত্তি ছিল আপনি বলতে পারতেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অনেক দল হবে কই কোন দল তো হয় নাই দল হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তা হয়েছে এখন প্রশ্ন দ্বিতীয়টা অনেকগুলো দল হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তারপরে কি করতে হবে তা বলেন নাই আমাদের ওইটা খেয়াল করতে হবে তিনি বলেছেন অনেকগুলো দল মত যখন তৈরি হবে তখন তোমাদের কাজ হচ্ছে মা আনা আলাইহি সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই দলে যেই তরিকায় যে মতে আছি এই তরিকায় যারা থাকবে তারাই নাজাদ পাবে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী তো এখন জীবিত নাই সাহাবায় কেরাম এখন জীবিত নেই তাহলে আল্লাহর নবীর তরিকা কোনটা তা আমরা কি করে জানব আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর রসুল যদিও চিরস্থায়ী নন চিরঞ্জীব নন দুনিয়ায় থাকবেন না সাহাবাহাম থাকবেন না সেই সময় তোমরা দিন কোথায় পাবে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন তারাক তুফি কুমাম আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি কয়টা জিনিস বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না পদচ্যুত হবে না যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করবে সেই দুটো জিনিস কি কি না বড় বড় পীর যে দলে লোক বেশি যে দলে অনেক বড় বড় পাগড়িওয়ালা থাকবে বাইরে আমার বিষয়টা পরিষ্কার আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এক নম্বর হচ্ছে সেই দুটার একটা হল কিতাব আল্লাহ আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে শক্তভাবে ধরতে হবে আর দুই নম্বর যে বিষয় তা হচ্ছে আল্লাহ রাসুলের সুন্না সেই হাদিসগুলো ধরতে হবে এভাবে আল্লাহ সুবাহান বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন কোরআনুল করিমের সুরায় নেসার উনষাট নম্বর হাতে আছে ফাইং তানা জাতুম ফি শাইইন তোমরা যদি কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্ক দেখা দেয় তাহলে কি করবে কোন দলে বেশি লোক আছে দেখবে এটা বলে মানুষ অমুকের দলে এত হাজার আলে যাচ্ছে এত লক্ষ মুক্তি হচ্ছে আল্লাহ তালা এটা বলেন নাই আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন রসুল যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয় বিবাদ দেখা দেয় মতানক্য দেখা দেয় ওটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে ফেরত দাও আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে কোরআনের সাথে মিলাও রাসুলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে আল্লাহর রাসুলের হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে সে যেই হোক না কেন তারটা মানো আর কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে না সে যেই হোক না কেন যত বড় ব্যক্তির তো লক্ষ লোক মানা যাবে না ঠিক কিনা ভাইরা আমার এটাই আমাদের মূল নীতি এই হাদিসগুলো তো সবাই বলে যারা বেদাহাত করে তারাও বলে এবারে আপনি তাহলে দেখবেন এই লম্বা চৌরা বয়ান দিল কোরআন এবং হাদিস মানতে হবে এরপরে মাহফিলের শাসে দেখবেন পাগড়ি ফালাই দিল বায়াত করেন বায়াত নিচ্ছে চিস্তিয়া তরিকা সাবেরিয়া তরিকা মোজাদ্দিদ তরিকা বায়াত নিচ্ছে এখন আপনি দাঁড়ায় জিজ্ঞেস করেন যে ভাই এতক্ষণ বললেন কোরআন হাদিসের উপরে চলতে হবে এই চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিদের বাইয়াত কোরআন যাচ্ছে কিনা জিকিরের সবকটায় জিকিরের ছয় লতিফার জিকির এরা নিজেরাই স্বীকার করেছে বেদে মারেফাদের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা লিখেছে চরমানা বিশ্বাস এটা এই পিসাবে বই নাই বই হলো ওদের দাদা পিসাবে বই একেবারে চরমানের প্রধান যে বেদে মারেফাত পঞ্চাশ নম্বর পৃষ্ঠা আছে ছয় লতিফার কথা কোরআন শরীফে ও হাদিস শরীফে নাই তবে আল্লাহর অলিগণ আল্লাহকে পাইবার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করেছেন তাহলে আল্লাহর অলিগণ আল্লাহকে পাইবার জন্য রাস্তা তৈরি করলেন আল্লাহর রসুল তো রাস্তা তৈরি করে দেন নাই তাহলে ইসলাম অসম্পূর্ণ রয়ে গেছে আল্লাহকে পাইবার রাস্তাটা আল্লাহ রসুল বলে দেন নাই এই রাস্তাটা আমাদেরকে শিখাইলেন কারা কি জঘন্য কথা তাহলে আল্লাহর নবী বা সাহাবাহিক আমরা আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পান নাই রাস্তা তৈরি করলেন কে এই জন্য মনে রাখবেন যারা আমাদের সমালোচনা করেন ভুল ধরেন আল্লাহর আস্তে বলছে আল্লাহকে ভয় করেন মিথ্যা বলেন না আমরা যেটা যেরকম বলি ওটা ওই রকম ভাবে বলার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন একটা পোস্টারে লিখে দিল আল্লাহ আল্লাহ জিকির করা কুকুরের ঘেউ ঘেউ করার মতো নাকি বলছি আমরা কেউ আপনারা যারা আমার লেকচার নিয়মিত শুনেন কেউ এখানে বলতে পারবেন এই যে মিথ্যাগুলো বলে এরা পীরের মুরিদ এরা জিকিরও করে এই যে মিথ্যাগুলো বলে আল্লাহর কাছে থেকে হাজির হতে হবে না কোন জায়গায় প্রমাণ করতে পারবে যদি আমার কোন লেকচারে এ কথা কেউ প্রমাণ করতে পারে যে আমি বলেছি আল্লাহ আল্লাহ জিকির করা নাওজ আমি এখনো তবা করছি যে কুকুরের গেউ গেউ করার মতো তাহলে আমি সঙ্গে সঙ্গে তবা করব লাগলে পিড়ে মরিদ হয়ে যাব প্রমাণ করতে হবে আমি এটা বলেছি কত জঘন্য কথা বরং আমি তো মনে করি এই কথা বলে তারা বরং আল্লাহকে গালি দিয়েছে আল্লাহর জিকিরকে তুচ্ছ করেছে কি জঘন্য কথা একজন মানুষের বদনাম করা দরকার এবং আল্লাহর উপরে নিয়ে করবে আল্লাহকে জড়াইয়ে করবে ভাইরা আমার এজন্য আমরা মনে করি আজকের যে আল্লাহ তালা মোমিনদের সঙ্গে যে ওয়াদাগুলো করেছেন পঁচিশটা ওয়াদা আছে এরকম পঞ্চম নাম্বার ওয়াদা নিয়ে আলোচনা হচ্ছিল আল্লাহ তালা মোমিনদের অলি এটা যদি একজন মানুষ পরিষ্কার বিশ্বাস করে তাহলে সে যে কোনো জায়গায় থাকবে কাজ করবে কার জন্য তার বিশ্বাস তাকে আল্লাহ তারা দেখেন তাহলে তার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না কাউকে খুশি করার জন্য কাজ করবে না খুশি করবে কাকে এই জন্য আদিসে বলা আছে যে তোমরা শেরকে খাফি থেকে বাঁচ গোপন শিরিক সাহবায়কের আম জিজ্ঞেস করলেন যে গোপন শিরিকটা কি বলেন যে কোন ব্যক্তি সালাত আদায় করছে তো সালাতের রুকুটা লম্বা করছে সেজদা লম্বা করছে এই জন্য যে সে জানতে পারলো তাকে কোনো লোক ফলো করছে দেখতে পাচ্ছে এই মানুষটা তাকে আল্লাহওয়ালা বলবে এই মানুষটা তাকে ভালো মনে করবে এই মানুষকে খুশি করার জন্য যদি আমল করে তাহলে সে শিরিক করল না আমল করবো কাকে খুশি করার জন্য এর মধ্যে আল্লাহ সাথে একজনকে শরিক করা হলো এই জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে আমরা জীবনের সকল ক্ষেত্রে আমল করবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা আমাদেরকে দেখেন তিনি আমাদের কথা শুনেন আমাদের অন্তরের কথা পর্যন্ত জানেন এটা আমরা খেয়াল রাখব এরপরে ছয় নাম্বার ওয়াদা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ তালা দয়া করবেন মোমিনদেরকে কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন সুরায় জাসিয়া একত্রিশ নম্বর আছে فَأَمَّا آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে ও আমিরুস সালিহাত এবং ন্যাক আমল করেছে ফায়ুদখিলুহুম রব্বুহুম ফি রাহমাতিহি আল্লাহ তারা তাদেরকে নিজ রহমতে প্রবেশ করাবেন আল্লাহ তারা তার রহমতে প্রবেশ করাবেন আর এরপর আল্লাহ বলছেন ফাউজুল মুবিন এটাই হচ্ছে স্পষ্ট সাফল্য সুস্পষ্ট সাফল্য আল্লাহ বলছেন এটাই সবচেয়ে স্পষ্ট সাফল্য আল্লাহ তালা সুরা আরাফের একশো ছাপ্পান্ন নম্বরতে বলছেন অরহমাতি ওয়াসি আতকুল্লা সেইন আমার রহমত সব বস্তুকে পরিবেষ্টন করে আছে فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون সুতরাং আমি তা লিখে দিব তাদের জন্য যারা তাকওয়া অর্জন করেছে জাকাত আদায় করে এবং আমার আয়াত সময়ের প্রতি ইমান রাখে আমি তাদের জন্য আমার রহমতকে লিখে দিব এটা বিরাট সৌভাগ্য যে আল্লাহ তারা আমাদের জন্য তার রহমতটাকে লিখে দিবেন আল্লাহর রহমত কিরকম একটা আদিসে আসছে এরকম যা আল্লাহ তাল্লাহ রহমতকে দয়াকে একশোটা ভাগ করে একশো ভাগের এক ভাগ দিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সেই এক ভাগের কারণে একজন মা তার সন্তানকে আদর করে একটা বাঘ হিংস্র প্রাণী পর্যন্ত তার বাচ্চাকে আদর করে একটা গরু পর্যন্ত তার বাচ্চাকে আদর করে কুকুর পর্যন্ত তার বাচ্চাকে আদর করে একটা পাখি সে অনেক দূর থেকে খাবার সংগ্রহ করে নিজের বাচ্চার মুখে তুলে দেয় এই যদি একশো ভাগের এক ভাগের যতটুকু সমস্ত মাখলুকাতের ভিতরে পড়েছে তার দ্বারা এই মায়া হয় যে আল্লাহ তালা নিরানব্বইটা রহমত নিজের জন্য রেখে দিয়েছেন সে কত মায়া করবে এজন্য আল্লাহর রহমতের প্রতি আশা রাখা আল্লাহ সুবাহ হাদিসে কুৎসিত আসছে এটা ইন্না রহমাতি সবাকাত গদবি আমার রহমত আমার গজবের উপরে অগ্রাধিকার রাখে আমার রহমত আমার গজবের উপরে অগ্রাধিকার রাখে তার মানে হচ্ছে যে আপনি যত অন্যায় করেন যদি সত্যিকার অর্থে অন্যায় করে আল্লাহর কাছে তবা করতে পারেন আল্লাহর রহমত আপনার উপরে বেশি চলে আসবে একটা আদিসে যেটা বলা আছে আল্লাহ তার যেটা আমি গত আলোচনা করেছিলাম যে আল্লাহর রহমতটা কিরকম কেউ যদি আল্লাহর দিকে হেঁটে আসে আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে আল্লাহ দৌড়ে আসে এরকম ভাবে আল্লাহর রাসুল সাল্লাহ উদাহরণ দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে সেজন্য আল্লাহর রহমতের আশা পোষণ করতে হবে রহমত আমরা আল্লাহ থেকে পাবো আমাদের চাহিদা অনুযায়ী সপ্তম নাম্বার যে বিষয়টা তা হচ্ছে বিজয় আল্লাহ তালা মমিনদেরকে বিজয় দিবেন কোরআনুল করিমের সুরায় মুজাদালার একুশ নম্বর আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ আল্লাহ তারা বলছেন যে কাতাবাল্লাহু আল্লাহ তারা লিখে দিয়েছেন লাআগলিবান্না আনা ওয়া রুসুলি আমি এবং আমার রসুলগুণ অবশ্যই বিজয়ী হব ইন্নাল্লাহ কাবিয়্যুন আজিজ নিশ্চয় আল্লাহ তারা মহাশক্তিশালী এবং মহাপরাক্রমশালী সুরায় মৌজাদার একুশ নম্বর আয়াত এরপর আল্লাহ তালা সুরায় গাফের বা সুরায় মমিন যেটাকে বলা হয় চল্লিশ নম্বর সুরা এর একান্ন নম্বর হাতে বলছেন নিশ্চয় আমি আমার রসুলদেরকে সাহায্য করব আমানু এবং যারা মমিন তাদেরকে সাহায্য করব ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে ওয়াকুমুল আশহাদ এবং সেদিন সাহায্য করব যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে কেয়ামতের মাঠে সেদিন আমি তাদেরকে সাহায্য করব কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন সুর আল ইমরানের একশো ষাট নম্বর হাতে বলছেন এই আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন ফালা তাহলে তোমাদেরকে আর কেউ পরাজিত করতে পারবে না আর আল্লাহ যদি তোমাদেরকে অপমান করেন আল্লাহ তোমাদের সাহায্য ছেড়ে দেন তাহলে কে আছে এরকম যে তোমাদেরকে আল্লাহর পরে সাহায্য করবে আল্লাহ তারা বলছেন যে সর্বক্ষেত্রে মোমেনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত ভরসা করবে কার উপরে আজকে মুসলিম জাতি ভরসা করছে ইহুদি খ্রিস্টানদের উপরে ওরা যদি সাহায্য না করে আমরা কেমনে চলব এটা মনে রাখতে হবে কাফের আগের যুগেও ছিল এখনো আছে এহুদি আল্লাহ নবীর যুগেও ছিল এখনো আছে সাহাবাহিক রামদের যুগেও ছিল এখনো আছে সেই সময় এহুদিদের অবস্থা কি ছিল আর বর্তমানে কি অবস্থা আছে এটাই কেটে তুলনা করতে হবে যে এহুদি অমর বিন খত্তাব রাজিয়াল্লাহ তাল আনহু যখন খায়েবরের থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন এহুদি নেতা অমর আব্দুল খত্তাবের দরবারে সে হাত জোর করে ভিক্ষা করছে অমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমার নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমোদন করেছিলেন আমরা তোমাদের চাষাবাদ করব অর্ধেক ফসল তোমাদের অর্ধেক আমাদের থাকবে আজকে কেন বহিষ্কার করছো অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তারা সেদিন বলেছিলেন ওই আল্লাহর দুশ্মন ওই দিন আল্লাহর নবী তোদেরকে কি বলেছিলেন তা আমার অক্ষর অক্ষরে মনে আছে আর হাত তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন তোদেরকে সেদিন এখান থেকে বহিষ্কার করা হবে সেদিন তোদেরকে এখান থেকে তোদের উঠ তোদের ঘোড়াগুলো নিয়ে এত দূর পালাবে যেতে যেতে ক্লান্ত হয়ে হাঁপাতে থাকবে আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন ও এহুদি আজকে সেই দিন হাজির হয়ে গেছে তোদেরকে এখান থেকে যেতেই হবে এহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হল আজকে সেই এহুদি মাত্র সত্তর লাখ আর মুসলিম জাতি দেড়শো কোটির উপরে এই দেড়শো কোটি মুসলিমদেরকে এহুদিরা ভয় দেখাচ্ছে কারণটা কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়ং সুরকুমুল্লাহ যদি আল্লাহ তারা তোমাদের সাহায্য করেন ফালা তাহলে তোমাদেরকে আর কেউ গালেব তোমাদের উপর কেউ বিজয় হতে পারবে না আজকে বুঝা গেল আল্লাহ সাহায্য নাই সাহায্য নাই কি জন্য আল্লাহর সাহায্য চাইতে হইলে আল্লাহর কাছেই চাইতে হইবে এই জন্য ইয়াকা আগে না বুধু পরে ইয়াকা আগে নাস্তাইন অর্থটা কি ইয়াকা নাস্তাইন মানে কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর কাছেও সাহায্য চাইবা আবার এহুদি খ্রিস্টানদের কাছেও সাহায্য চাইবে এটা হবে না এজন্য আল্লাহ তালা আগের আজগুলো বলেছেন এহুদি খ্রিস্টানদের কিন্তু অভিভাবক বানাবে না মুরব্বী বানাবে না তবে এটা বাস্তব যে আল্লাহর সাহায্য আসার জন্য একটু পরীক্ষা হবে আদেশটা আমরা আগেও বলেছিলাম আল্লাহ রসুল বয়ান করেন কলা ইলা আল্লাহ রাসূল কাবার তলে একটা চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন আমরা তখন গিয়ে বললাম কল্লা আলাহু আলা তাস্তাংসির লানা আলা তাদ লানা ইয়া রাসুল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম শোয়ার থেকে বসে গেলেন এরপরে বললেন তোমাদের আগের যারা ছিল তাদের এক একজনের জন্য জমিনে গর্ত খনন করা হতো ফায়ুজা আলু ফিহি অতবার তাকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো ফায়ুজাউবিল মিনসার অতবার তারপরে করাত আনা হতো করাত ফায়ুদারাসিহি অতবার সে করাত তার মাথার উপরে রেখে দেওয়া হতো ফায়ু বেশ নাইনে এরপরে তাকে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে ফেলা হতো এরপরেও এত নির্যাতন তাদেরকে আল্লাহর দিন থেকে সরাতে পারত না মাতুন আসামিন তাদের এক একজনকে লোহার চিরুনি দিয়ে তাদের চামড়াগুলো থেকে গোস্তগুলো আলাদা করা হতো রগগুলো হাড্ডি থেকে এবং রগের থেকে গোস্তগুলো আলাদা করে ফেলা হতো আমা ইয়াসুদ্দুহুদা আলী কান্দি নিহি এরপরও তাদেরকে এত নির্যাতন তাদের দিন থেকে সরাতে পারত না এরপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন অল্লাহি আমরা অল্লাহি আমরা নিশ্চয় আল্লাহ তালা অবশ্যই এই দিনকে পরিপূর্ণ করবেন হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হাজরামুত এমনকি একজন আর আরোহী সানা থেকে হাজরামাউত পর্যন্ত সফর করবে লা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আবিজিব আমি অথবা বকরির উপরে ভয় করবে বাগে নিয়ে যায় কিনা এতটুক ভয় থাকবে এছাড়া অন্য কোনো ভয় থাকবে না কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো আমাদেরও মনে রাখতে হবে এখানে আল্লাহ রসুল পরিষ্কার ইঙ্গিত দিলেন পরিষ্কার করলেন যে আল্লাহ তারা সাহায্য করবেন ঠিকই তবে আল্লাহর সাহায্য আসার জন্য আগের যুগ নির্যাতন এসেছে জুলুম এসেছে এখনো জুলুম নির্যাতন আসবে মনে রাখতে হবে আমরা এই কুফফারদেরকে সাহস দিয়েছি আমি এটা আগেও বলেছিলাম আজকে কুফফাররা কেন ভয় করছে না কুফফাররা মুসলমান বলতে বুঝে মুসলমান এমন এক জাতি যারা আমাদের দেশে ভিসা পাওয়ার জন্য ভোর রাত্র থেকে আমাদের দূতাবাসগুলোর সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে মুসলমান এমন এক জাতি যারা আমাদের সুন্দরী মেয়েগুলো দেখলে তাদের দিকে তাকিয়ে থাকে চোখে আর পলক দেয় না মুসলমান এমন এক জাতি যারা আমাদের দেশে এসে আমাদের গাড়ি মোসাকে গৌরব মনে করে আমাদের জুতা পলিশ করে দেওয়াকে গৌরব মনে করে মুসলমান এমন এক জাতি যারা আমাদের ব্যবহার করা গাড়িগুলোকে তারা দ্বিতীয় নাম্বারে কিনে নেয় আমাদের পোশাকগুলো পুরাতন হয়ে গেলে ফেলে দেয় সেগুলো তারা ব্যবহার করে আমার ভাইয়েরা মূলত ইহুদি খ্রিস্টানরা জানতে পারে নাই মুসলমান কাকে বলে মুসলমান বলে সেই উমর বৃহত্তাবকে যিনি অর্ধ জাহানের শাসক অথচ তার জামার ভিতরে আঠারো তালি ছিল মুসলমান সেই যুবকদেরকে বলে তোমরা তাদেরকে ভয় পাচ্ছ এখন এখন তোমরা বুঝতে পেরেছ ওই যারা লাইন ধরে থাকে তারা মুসলমান নয় মুসলমান সেই লোকগুলো যারা তোমাদের সাদা চামড়া দেখে যেই চামড়ার মধ্যে সিরিকার কুফুর আছে ওই চামড়ার দিকে তাকানো দূরের কথা ওই চামড়ার থুতু নিক্ষেপ করতে রাজি না মুসলমান সেই যুবকদেরকে বলে যারা তোদের দেশে নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে ব্রিটেনকে ছেড়ে দিয়ে মদিনা মক্কা ছেড়ে দিয়ে পাহাড় পর্বতে এসে শুকনো রুটি খাওয়ার জন্য জীবনকে বেছে নিয়েছে আর সঙ্গে একটা অস্ত্র ধারণকে বেছে নিয়েছে মুসলমান তারা যেই মুসলমানদের ঘরে খাবার নেই তারপরেও তোদের দেওয়া কোনো খাবার গ্রহণ করতে রাজি না এই মুসলমান আবার তৈরি হয়েছে এজন্যই কুফফাদের মাথা খারাপ হয়ে গেছে মুসলমান থাকবে ওরা যারা খালি মসজিদে বসে থাকবে মুসলমান তারা যারা আখিরি মোনাজাত দিয়ে মনে করবে জীবনের সব গুণমাফ হয়ে গেছে দেখেন না মদ খায় সুদ খায় ঘুষ খায় জুয়াচর এই সবগুলো একটা আখিরি মোনাজাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা তার মানে কি এটা এটা বেদাত না ওরাও কিন্তু বেদাতের বিরুদ্ধে বলে আপনি যান না ওই আখেরি মোনাজাত পার্টি যারা আছে এদের কাছে যান দেখবেন যে এরাও বেদাতের বিরুদ্ধে কথা বলে আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই আল্লাহর নবী কি বিদায় হজের ভাষণে একটা লম্বা মোনাজাত করেছেন আধা ঘন্টা এক ঘন্টা করে আল্লাহর নবী কি এরকম একটা মোনাজাত করেছিলেন যেখানে বেনামাজি ফাসেক ফুজ্জার মুনাফেকে আর যত রকম আছে সবগুলো হাজির হলেন ভাইরা আমার এটা মনে রাখতে হবে কুফাররা আসল মুসলমান চিনতে পারে নাই ওরা মনে করেছিল মুসলমান ওই লোকগুলো যারা খালি শুক্রবারে মসজিদে আছে এরপরে বাকি জীবনে আমাদের তরিকা মানে মুসলমান ওই লোকগুলো যারা শুধুমাত্র আমাদের উপর নির্ভর করে থাকে আপনারা জানেন মদিনার এক যুবক আফগানিস্তানে যুদ্ধ করে আহত হয়ে গেছে লোকেরা ঔষধ নিয়ে আসলো দেখলো ঔষধের লেভেলে তৈরি এটা ব্রিটেনের বা কোনো একটা কুফুর রাষ্ট্রের ছুঁড়ে মেরে ফেলে দিল এই যুবক বলো মধু নিয়ে আসো আল্লাহর নবী বলেছেন মধুর মধ্যে শেফা এই বলে সে মধু লাগাচ্ছে নিজের জখমে তবু ইহুদি খ্রিস্টানদের তো এই ঔষধ ব্যবহার করে নাই এরা মুসলিম ইনশাআল্লাহ সেই মুসলিম আবার যেদিন তৈরি হবে এবং তৈরি হচ্ছে কেমন পর্যন্ত একদল থাকবে আল্লাহ নবী বলেছেন সেই মুসলিমদের সংখ্যা বেশি বড় হবে না মুসলিম শেখুর হাদিস বাদাল ইসলাম গরিবান ওসাইয়াউদু কামা বাদা গরিবান ফাতুবাদিল গোরাবা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে যখন ইসলামকে কেউ চিনত না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে যখন ইসলামকে কেউ চিনবে না এখন ইসলামকে কেউ চিনে না আপনি যদি বলেন আমার দিন ইসলাম আমি মুসলিম কেউ চিনে না আপনার দলের নাম কি বলেন তো কোন দল করেন তাহলে ইসলাম অপরিচিত হয়ে গেছে কিনা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাতুবা লিল গোরাবা ইসলামের এই কঠিন অবস্থায় যখন ইসলামকে কেউ চিনবে না এই সময় যারা সঠিক ইসলামকে আঁকড়ে ধরবে সত্যভাবে ধারণ করে রাখবে তাদের জন্য রয়েছে বিশাল সাফল্য এবং সুসংবাদ